কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে বলো সবুজ হলো কি করে বলো সবুজ হলো ধূসর মরুভূমি ছিল যেটা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে গড়লে নীল শিমুলের ডালে ডালে দারুণ শোভা কি করে গড়লে নীল গগনাভা শিমুলের ডালে ডালে দারুণ শোভা কি করে গড়লে নীল গগনাভা শিমুলের ডালে ডালে দারুণ শোভা কিভাবে বলো সকাল হলো কিভাবে বলো সকাল হলো বিঘল কালোরা ছিল যেটা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে উড়ে ফুলে প্রজাপতি কানে কানে কথা বলে অগো সাথী কি করে উড়ে ফুলে প্রজাপতি কানে কানে কথা বলে ওগো সাথী কি করে উড়ে ফুলে প্রজাপতি কানে কানে কথা বলে ওগো সাথী কি করে বলো পুষ্প হলো কি করে বলো পুষ্প হলো এতটুকু কলি ছিল সেদিন যেটা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে বলো সবুজ হলো কি করে বলো সবুজ হলো ধূসর মরুভূমি ছিল যেটা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত মিঠা কি করে সাজালে তুমি পৃথিবীটা কি করে হলো জল এত